হাকিম ইবনু হিজাম রজিয়াল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট কিছু চাইলাম তখন তিনি আমাকে দিলেন আমি আবার চাইলাম তিনি আমাকে দিলেন অতপর আমাকে বললেন হে হাকিম এ সকল মাল সবুজ শ্যামল ও সুমিষ্ট যে ব্যক্তি তা লোভহীন অন্তরে গ্রহণ করে তাতে তার বরকত দেয়া হয় আর যে ব্যক্তি তা লোভনীয় অন্তরে গ্রহণ করে তার জন্য তাতে বরকত দেয়া হয় না তার উদাহরণ ওই ব্যক্তির মতো যে আহার করে কিন্তু পেট পূর্ণ হয় না আর উপরের হাত নিচের হাত থেকে উত্তম হাকিম রদিল্লাহ তালাহু বলেন আমি বললাম হে আল্লাহ রসুল সে মহান সত্তার কসম যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন আপনার পর আমি দুনিয়া হতে বিদায় নেওয়া পর্যন্ত আর কারো মাল আকাঙ্ক্ষা করব না পরে আবু বকর রদিল্লাহ তালাহু হাকিম ইবনু হিজাম রদিল্লাহ তালাহুকে ভাতা নেয়ার জন্য ডাকতেন কিন্তু তিনি কোনো কিছু গ্রহণ করতে অস্বীকার করতেন অতপর উমর রদিল্লাহ তালাহু তাকে ভাতা দানের উদ্দেশ্যে ডাকলেন কিন্তু তিনি তার নিকট থেকেও কিছু গ্রহণ করতে অস্বীকার করেন তখন উমর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন হে মুসলিমগণ আমি হাকিম ইবনু হিজম রদিল্লাহ তাল্লাহ্নকে তার জন্য সে প্রাপ্য দিতে চেয়েছি যা আল্লাহ তাল্লাহ তার জন্য সম্পদ হতে অংশ রেখেছেন আর সে তা গ্রহণ করতে অস্বীকার করেছে এভাবে হাকিম ইবনু হিজাম রদিয়াল্লাহ তাল্লাহ্ন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পরে আর কারো কাছ হতে আমৃত্যু কিছু গ্রহণ করেননি